السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকি আরেকটি মশালা নিয়ে এ পর্বে যা থাকছে সেটি হচ্ছে হ্যাঁ পবিত্রতা অর্জনের ক্ষেত্রে পানি অথবা ডিলাকুলুক ব্যবহার করার বাধ্যবাধকতা হুম অথবা কোনো একটির উপর যথেষ্ট করা সেই মশলা নিয়ে প্রথমত আমাদের খেয়াল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার দুটি পদ্ধতি রয়েছে বিশেষ করে আপনার পায়খানা এবং প্রস্রাবের রাস্তা দিয়ে যেই মানে ময়লাগুলো বের হয় সেটা অথবা পানি দিয়ে পবিত্র করা যায় যেটাকে আরবি ভাষায় ইস্তেঞ্জা বলা হয় আরেকটা হচ্ছে সেটা কোনো পবিত্রকারী এরকম কোনো পাথর বা ডিলাগুলো ইত্যাদি দিয়ে পরিষ্কার করে ফেলা মুছে পরিষ্কার করে নেওয়া সেটাও হতে পারে যেটার নাম আরবি ভাষায় ইস্তেজমার বলা হয় হুম ইস্তেজমার হ্যাঁ আপনার জামার থেকে তো সুতরাং এই যে ডিলাকুলুক ব্যবহার অথবা পানির ব্যবহার এই দুইটা জিনিস হ্যাঁ এই দুইটা জিনিস একসাথে বাধ্যতামূলক নয় বরং এটার একটি অন্যটির স্থলাভিষিক্ত যে একটা দ্বারা কাজ হয়ে যাবে পরিচ্ছন্নতার কাজ যে কোনো একটা দিয়ে হয়ে যাবে এটার প্রমাণ কি হ্যাঁ প্রমাণ কেন আমাদেরকে দিতে হয় কারণ সমাজের মধ্যে একটি শ্রেণী রয়েছে যারা ওবিটি ব্যবহার করাকে বাধ্যতামূলক মনে করে এবং কেউ যদি কোনো একটির উপর যথেষ্ট করে বিশেষ করে পানির উপর যথেষ্ট করে তাকে আপনার পশুর সাথে তুলনা করে সেটা কখনো ঠিক হবে না এই কারণে আমাদের প্রমাণ নিতে হবে যে শরীয়তে এরকম কোনো প্রমাণ আছে কিনা যে কোনোটি দিয়েই যথেষ্ট হ্যাঁ বরং এটার প্রমাণ রয়েছে হজরত আনাসরদি রাত্রিতে বর্ণিত তিনি বলেন যে কারণ নবী সাল্লাহ আলী ইসলাম ইয়াদখুলুল খালা فأحمل أنا أو غلام النحو إداوة من ماء وعنزة فيستنجي بالماء হ্যাঁ যে রসুল যে নবী সাল্লাহ আলী ইসলাম হ্যাঁ আপনার মলমূত্র ত্যাগের জায়গায় প্রবেশ করতেন তখন আমি এবং আমার মতো আরেকটা ছেলে আমরা পানির একটা পাত্র এবং লাঠি নিয়ে অপেক্ষা করতাম তারপরে তিনি পানি দিয়ে ইস্তেঞ্জা করতেন তাইলে রসুল যে শুধু পানি দিয়ে ইস্তেঞ্জা করেছেন সেটা এখানে প্রমাণ পাওয়া গেল সুতরাং এটাকে নিয়ে হাসি ঠাট্টা করা বা পশুর সাথে তুলনা করা কখনো জায়জ হবে না হজরত আশাদের আচরণ থেকে আরো বর্ণিত তিনি বলেন যে রসুল আসলাম এসাদ করেন ইদা আহাদ যে আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু করেন যখন তোমাদের কেউ হম মলমূত্র ত্যাগের জায়গায় যাবে তখন তোমরা পবিত্রতা অর্জন করবে তিনটি পাথর দিয়ে হম কারণ সেটা তোমাদের জন্য যাও আপনি আহমদ মসনদ আহমদের মধ্যে পাবেন খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর একশো আট দ্বারা কুতির মধ্যে পাবেন যেটা হাদিস নম্বর একশো চুয়াল্লিশ হম সেটা আগেরটা যে হাদিস বলেছিলাম যে রসুল এখন শুধু পানি ব্যবহার করতেন সেই হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে দুইশো একাত্তর নম্বরে তাইলে এ হাদিসের মধ্যে রসুল আকরমসাল্লাম শুধু নীলা কুলুক ব্যবহার করা যথেষ্ট সেটা বলেছেন আর আগের আগে হাদিসে নিজেই তিনি পানি ব্যবহার করে যথেষ্ট করেছেন দুটাই প্রমাণ পাওয়া যায় তবে দুটা যদি কেউ একসাথে ব্যবহার করে বাধ্যবাধকতা মনে না করে এমনিতেই অধিক পরিচ্ছন্নতার বাধ্যতামূলক সেটা করা এবং এটা না করলে তাকে নিয়ে ঠাট্টা মস্করা করা পশুর সাথে তুলনা দেওয়া সেটা ভয়ঙ্কর অপরাধ এবং সেটা তখন তার জন্য বেদাত হবে হ্যাঁ তাইলে আপনার এই যে ইস্তেজমার ডিলাকুলুখের যে ব্যবহার সেটা পাথরের মাধ্যমে অথবা পাথরের স্থলাভিষিক্ত মাটির চাকা হতে পারে মানে প্রত্যেক এমন জিনিস দ্বারা হতে পারে যে জিনিস দিয়ে জায়গাটা পরিষ্কার করা যায় এবং সেটা আপনার মোবাহ জিনিস হ্যাঁ এরকম যেমন বর্তমানের বিকল্প হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে টিস্যু পেপার ব্যবহার করা অথবা কাষ্ঠখণ্ড ব্যবহার করা যেতে পারে কেউ কাঠের টুকরা দেখলো সেটা দিয়ে সে পবিত্রতা অর্জন করতে পারে মুছে নিতে পারে কারণ রসুল আকরম সাল্লাহ আলি ইসলাম পাথর ব্যবহার করছেন সেটা পাওয়া যায় সুতরাং সেটার সাথে পবিত্রতার ক্ষেত্রে যে কোনো জিনিস হ্যাঁ সেটা সমতুল্য কাজ করে সেটাকে এটার সাথে অ্যাড করা যেতে পারে তবে খেয়াল রাখবেন যখন ডিলাকুলক ব্যবহার করবেন হ্যাঁ এই হাদিসটা আমরা পাই মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বর দুইশত বাষট্টি যে রসুল আকরম সাহেব আমাদেরকে নিষেধ করেছে যে আমরা ডান হাত দিয়ে ইস্তেঞ্জা যেন না করি এবং আমরা যেন তিনটে পাথরের কম পাথর দিয়ে পবিত্রতা অর্জন না করি এবং যেন আমরা পবিত্রতা অর্জন না করি গোবর দিয়ে অথবা কোনো হাট দিয়ে এমন যেন না হয় হ্যাঁ তাইলে এইখানে তিনটার কমে ডিলাগুলো ব্যবহার করতে আপনার নিষেধ করা হয়েছে অথবা বলতে পারি যে রসুল আকরম সাল্লাহ আসলাম হ্যাঁ তিনটাই ব্যবহার করতে বলেছেন কারণ তিনটার কমে নিষেধাজ্ঞা থাকলে তিনটাই ব্যবহার করবে প্রয়োজনে যে এর বেশি ব্যবহার করা যাবে না তা না প্রয়োজনের ক্ষেত্রে এর বাড়তি ব্যবহার করা যেতে পারে কারণ যদি আপনার মলটা পাতলা হয় যে দ্রুত তিনটা দিয়ে কাজ হয় না তাইলে বেশিটাও ব্যবহার করতে পারে এটা জটিল কিছু নয় হুম কিন্তু আপনার তিনটা ব্যবহার করার চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে হ্যাঁ তার উপর আমল করা তফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা ওয়ালা আলহি আজমাইন